আনাস ইবনু মালিক রদিল্লাহ আল্লাহ হতে বর্ণিত তিনি বলেন আল্লাহ রসুল সাল্লাহ আল্লাহ সূর্য ঢলে পড়ার পূর্বে সফর শুরু করলে আসরের ওয়াক্ত পর্যন্ত জুহরের সালাদ বিলম্বিত করতেন অতপর অবতরণ করে দু সালাদ একসাথে আদায় করতেন আর যদি সফর শুরু করার পূর্বেই সূর্য ঢলে পড়ত তাহলে জুহরের সালাদ আদায় করে নিতেন অতপর সওয়ারিতে চড়তেন